আবদুল্লাহ ইবনু জাফর ইবনু আবু তালিব হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে তাজা খেজুর কাকুরের সঙ্গে মিশিয়ে খেতে দেখেছি